ঝরে ঝর ঝর ঝর্নার সোনালি ধারা পাগল করে এই মন শীতের রাতে ঝরে শুকনো পাতা ভোরের শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর ঝর্নার সোনালি ধারা পাগল করে এই মন শীতের রাতে ঝরে শুকনো পাতা ভোরের শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর ঝর নার সোনালি ধারা পাগল করে এই নিহারিকা কোলে হাসে শূন্য বলায় রজনী শেষে হাসে দূর লোকালয় নিহারিকা কোলে হাসে শূন্য বলায় রজনী শেষে হাসে দূর লোকালয় নিহারিকা কোলে হাসে শূন্য বলয় রজনী শেষে হাসে দূর লোকালয় চঞ্চল জ্যোতি তার মিটি মিটি তারকার চঞ্চল জ্যোতি তার মিটি মিটি তারকার অপরূপা পাহাড়িব শীতে রাতে ঝরে শুকনো পাতা ভোরের শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর ঝরনার সোনালি ধারা পাগল করে মো রাতে ঝরে শুকনো পাতা ভোরে শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর ঝরনার সোনালি ধারা পাগল করে মো সকালে অনাহারে পাখিরা ঘর ছাড়ে সন্ধ্যায় পেট ভরে আনন্দে আসে ফিরে সকালে অনাহারে পাখিরা ঘর ছাড়ে সন্ধ্যায় পেট ভরে আনন্দে আসে ফির মহিয়ান প্রভু তুমি আমাদের রব সৃষ্টির মাঝে দয়া বহমান সব মহিয়ান প্রভু তুমি আমাদের রব সৃষ্টির মাঝে দয়া বহমান মহিয়ার প্রভু তুমি আমাদের রব সৃষ্টির মাঝে দয়া বহমান সাগরের জলরাশি শৈবাল হাসি হাসি সাগরের জলরাশি শৈবাল হাসি হাসি মধুময় সন্ধ্যা শ্রাব শীতের রাতে ঝরে শুকনো পাতা ভোরের শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর ঝরনার সোনালি ধারা পাগল করে শীতের রাতে ঝরে শুকনো পাতা ভোরের শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর ঝরনার সোনালি ধারা পাগল করে মো শীতে রাতে ঝরে শুকনো পাতা ভোরের শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর নার সোনালি ধারা পাগল করে এই শীতে রাতে ঝরে শুকনো পাতা ভোরের শিশিরে মুক্তা পবন ঝরে ঝর ঝর নার সোনালি ধারা পাগল করে এই মন